ধন্য নারী মায়ামিনা ধন্য যে তারি জীব যার কুলেতে বিশ্ব নবী করলেন শুভায়াগমন যার কোলেতে বিশ্ব নবী করলেন শুভায়াগমন ধন্য নারী মায়ামিনা ধন্য নারী মায়ামিনা ধন্য যে তারি জীবন যার কোলেতে বিশ্ব নবী করলেন শুভায়াগমন যার কোলেতে বিশ্ব নবী করলেন শুভায় ধন্য নারী মায়ামিনা মিন নারী মায়ামিনা ধন্য যে তারি জীবন যার কোলেতে বিশ্ব নবী করলেন শুভায় আগমন যার কোলেতে বিশ্ব নবী করলেন শুভায় দিনের রবি উঠার আগে আনন্দে তাই আত্মহারা দুলক ভুলক তো সবই দিনের রবি উঠার আগে উঠল যে নূরের রবি আনন্দে তাই আত্মহারা দুলক ভুলক তো সবই পাখিরা সব সুরে সুরে ধরল যে সুখেরি গান যার কোলেতে বিশ্ব নবী করলেন শুভায়াগমন যার কোলেতে বিশ্ব নবী করলেন শুভায়াগমন ধন্য নারী মায়ামিনা ধন্য নারী মায়ামিনা ধন্য যে তারি জীবন যার কোলেতে বিশ্ব নবী করলেন শুভায়াগমন যার কোলেতে বিশ্ব নবী করলেন শুভায়াগমন ডালে ডালে ফুল ফুটিল দিয়ে যে রঙিন হাসি কুল মাখলুকাত নেচে বলে তাকেই তো ভালোবাসি ডালে ডালে ফুল ফুটিল দিয়ে যে রঙিন হাসি কুল মাখলুকাত নেচে বলে তাকেই তো ভালোবাসি সৃষ্টি যত আছে তাকে করলো যে সবে বরণ যার কুলেতে বিশ্ব নবী করলেন শুভায়াগমন যার কুলেতে বিশ্ব নবী করলেন শুভায়াগমন ধন্য নারী মায়ামিনা ধন্য নারী মায়ামিনা ধন্য যে তারি জীবন যার কুলেতে বিশ্ব নবী করলেন শুভায়াগমন যার কুলেতে বিশ্ব নবী করলেন শুভায়াগমন ধসে পড়ল কিসরার মহল আসলেন তিনি জবে হাজার বছরের অগ্নি শিখা হঠাৎ গেল নিভে ধসে পড়ল কিসরার মহল আসলেন তিনি যাবে হাজার বছরের অগ্নি শিখা হঠাৎ গেল নিভে দূর হলো সব কুফুর সিঁড়ি করল যে শান্তির নিশান যার কোলেতে বিশ্ব নবী করলেন শুভায় আগমন যার কোলেতে বিশ্ব নবী করলেন শুভায়াগমন ধন্য নারী মায়ামিনা ধন্য নারী মায়ামিনা ধন্য যে তারি জীবন যার কোলেতে বিশ্ব নবী করলেন শুভায়াগমন যার কোলেতে বিশ্ব নবী করলেন শুভায়াগমন যার কোলেতে বিশ্ব নবী করলেন শুভায়াগমন ধন্য নারী